ইসমাইল রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু আবু আউফা রদিল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাহ সাল্লাম খাদিজা রদিল্লাহ তাল্লাহ্নকে জান্নাতের খোঁজখবর দিয়েছিলেন কি তিনি বললেন হ্যাঁ এমন একটি ভবনের খোঁজখবর দিয়েছিলেন যে ভবনটি তৈরি করা হয়েছে এমন মতি দ্বারা যার ভিতর দেশ ফাঁকা আর সেখানে থাকবে না শোরগোল কোনো প্রকার ক্লেশ ও দুঃখ